এন কেন বুঝে বেড়া পিছে ফিরি সার জেডা লর লর জেডা লর লর জেডা লর লর হন্ডর ডাকা মারে হন্ডে বাড়ি হন্ডে ঘর নত চিনি তারে মায়ু ফোয়া আট ওয়া ঘর ডাকা মারে রাস্তার উয়ার বইতে কেউ লইত কান সার জেডা লর লর ও জেডা লর লর রাস্তা সার মায়ু ফোয়া যার এন কেন বুঝে বেড়া বিশ্বিরি সার জেড়া লর লর জেড়া লর লর হইলে মানুষ ঘর কি তোর মা বইন নাই মাইও ফোয়া দিলে আবার সোনা সোগে চাই হইলে মানুষ ঘর কি তোর মা বইন নাই মাইও ফোয়া দিলে আবার সোনা সোগে চাই অবা সোনা সোগে চাই আষ্ট ফোয়ার বাপ ইয়ে রে বিয়া গইত সার জেড়া লর লর অজেডা লর লর রাস্তা সারো মাইও ফুয়াজাদ এম কেন বুঝ বেড়া বিশ্ব বিরি সার জেডা লর লর জেডা লর লর চিন্তা গর গই এটেং তোর গিয়ে খবরত থকা দাড়ি দেখা নজর বাঁধুজ্য মুখত চিন্তা গর গই এটেং তোর গিয়ে খবরত থকা দাড়ি দেখা নজর বাঁধুজ্য মুখত অ বাঁধুজ্য মুখত বিলাইলে পান মুসত তারাং মুকুত দেখা যার জেডা লর লর ও জেডা লর লর রাস্তা সার মাইও ফুয়া যার এন কেন বুঝ বেড়া ভিচ্ছা বিরি সার জেডা লর লর জেডা লর লর হালিয়ে যেন এন্ডে তোরে নদে কিতিয়াতে দেইলে ফিডর দ্বারা বাঙ্গুম বাজ্যতে বাজ্যতে হালিয়ে যেন এন্ডে তোরে নদে কিতিয়াতে দেইলে ফিদুর দারা বাঙ্গুম বাজ্যাতে বাজ্যাতে ও বাজ্যাতে বাজ্যাতে বন্ড মরখা বুড়া মানুষ নরেকুম দে আর জেডা লর লর ও জেডা লর লর রাস্তা সারো মাইয় ফুয়াজাদ এন কেন বুঝে বেড়া বিচ্ছা বিরি সার জেডা লর লর জেডা লর লর ও জেডা লর লর ও জেডা লর লর রাস্তা সারো মাইয় ফুয়াজাদ And can bujja beda fisha viri sar zeda loro loro zeda loro loro zeda loro loro.